উরুয়াহ ইবনু জুবাই রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু জুবাই রদিয়াল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ আলাইসাল্লাম ও আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর পর আইসা রদিয়াল্লাহ তাল্লাহা এর নিকট সকল লোকদের মধ্যে সবচেয়ে প্রিয়পাত্র ছিলেন এবং তিনি সকল লোকদের মধ্যে আইসা রদিয়াল্লাহ তাল্লাহা এর প্রতি সবচেয়ে অধিক সদাচারী ছিলেন আইসা রদিল্লাহ তাল্লাহা এর নিকট আল্লাহর পক্ষ হতে রিজ্ক হিসেবে যা কিছু আসত তা জমা না রেখে সৎকাহ করে দিতেন এতে আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন বললেন অধিক দান খয়রাত করা হতে তাকে বারণ করা উচিত তখন আইসা রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন আমাকে দান খয়রাত করা হতে বারণ করা হবে আমি যদি তার সঙ্গে কথা বলি তাহলে আমাকে কাফফারা দিতে হবে এবং আবদুল্লাহ ইবনু জুবাই রদিয়াল্লাহ তাল্লাহ্ন তার নিকট কুরাইশের কিছু লোক বিশেষভাবে নবী সাল্লাহ সাল্লামের মাতৃবংশের কিছু লোক দ্বারা সুপারিশ করালেন তবুও তিনি তার সঙ্গে কথা বলা হতে বিরত থাকলেন নাবি সাল্লাহ সাল্লাম এর মাতৃবংশ বনি জুহরার কতক বিশিষ্ট লোক যাদের মধ্যে আব্দুর রহমান ইবনু আসওয়াদ এবং মিসওয়ার ইবনু মখরামা রদেলাহ তাল্লাহ্ন ছিলেন তারা বললেন আমরা যখন আইসা রদেলাহ তাল্লাহা এর গৃহে প্রবেশের অনুমতি চাইব তখন তুমি পর্দার ভেতরে ঢুকে পড়বে তিনি তাই করলেন পরে ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন কাফফারা আদায়ের জন্য তার নিকট দশটি কৃতদাস পাঠিয়ে দিলেন আয়েশা রাজিয়াল্লাহ তাল্লাহা তাদের সবাইকে আজাদ করে দিলেন অতপর তিনি বরাবর আজাদ করতে থাকলেন এমনকি তার সংখ্যা চল্লিশে পৌঁছে আয়সা রাজেলাহ তাল্না বললেন আমি যখন কোনো কাজ করার কসম করি তখন আমার এরাদা থাকে যে আমি যেন তা অর্থাৎ কাজটা করে দায়িত্বমুক্ত হয়ে যাই এবং তিনি আরও বলেন আমি যখন কোনো কাজ করার কসম করি তা যথাযথ পূরণের ইচ্ছা রাখি